আলহামদুলিল্লাহ আলা আলিহি ওসাহবিহি সম্মানিত তাফসিরুল কোরআন ডট কমের দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমরা আজকে আপনাদের সামনে যে মাসালাটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেটি হলো সিয়াম পালনরত অবস্থায় অনেক সময় মমস্য রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় তো এই অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা আর রক্ত দিলে সিয়ামের কি অবস্থা হবে এই বিষয়ে শরীরের দৃষ্টিভঙ্গি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে সিয়াম পালনকারী যিনি ফরজ সিয়াম পালন করবেন তার জন্য কাউকে রক্ত দেওয়া বৈধ নয় রক্ত দেওয়া জায়জ নেই সিয়াম পালনরত অবস্থায় দিনের বেলায় কারণ সুনানা আবু দাউদের দুই হাজার তিনশত সাতষট্টি নম্বর হাদিস সহি ইবনু খোজাইমার উনিশশো বাষট্টি এবং উনিশশো তেষট্টি নম্বর হাদিস নবী সাল্লাম স্পষ্ট করে বলছেন আফতার আল হাজেম আল মাহজুম অর্থাৎ যে সিঙ্গিয়া দিবে এবং যাকে সিঙ্গিয়া দেওয়া হবে দুইজনেরই সিয়াম ব্যাংকে যাবে অর্থাৎ সিয়ামের মাধ্যমে সিঙ্গার মাধ্যমে রক্ত বের করা হয় যেহেতু কারো শরীর থেকে রক্ত বের করলে নবিসাম বলছেন সিয়াম ভেঙ্গে যাবে তাহলে রক্ত দেওয়ার মাধ্যমেও শরীর থেকে রক্ত বের করা হয় এজন্য তারও সিয়াম ভেঙে যাবে তবে এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে দিনের বেলা দেওয়াই লাগবে এবং মুমস্য রোগী তার রক্তের মাধ্যমে ওই ব্যক্তির জীবন রক্ষা পাইতে পারে এরকম অবস্থা হলে রক্ত দেওয়া জায়জ তবে তিনি ওই দিনের সিয়াম ভেঙে ফেলবেন ওই দিনের সিয়াম ভেঙে পরবর্তীতে এই সিয়ামটি তিনি কাজা করে নেবেন কারণ এরকম অনেক মাসালা রয়েছে যে সিয়াম সলাৎ আদায়রত অবস্থায় যদি কেউ আগুনে পড়ে যায় কেউ পানিতে পড়ে যায় তখন মানুষের জীবন রক্ষা করার জন্য সলাদ ভেঙে ফেলে ওই ব্যক্তিকে আগুন থেকে পানি থেকে রক্ষা করা যায় ঠিক একইভাবে যদি কোনো মমস্য ব্যক্তি হয় তাহলে তার জন্য সিয়াম ভেঙে ফেলবে কিন্তু পরবর্তীতে সে ওই সিয়ামটি কাজা করতে হবে আশা করি ভাই বোনেরা বুঝতে পেরেছেন আল্লাপাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার উপরে আমল করার সালফে সালেহিনদের মানহাজে আমাদেরকে আমল করার আল্লাপাক তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু